তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব দিনই দায় দায়িত্ব কি আছে এগুলো পালন করবো সেগুলো পালন করবো যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার রাত এগারোটায় আপ পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সারা বিশ্বের পিস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদ রিয়াদুসালেহীন কিতাব থেকে নিয়মিত দর্শ উপস্থাপন করা হচ্ছে ইনশাআল্লাহ আজকে উক্ত কিতাব থেকে যে বিষয়ে আলোচনা পেশ করব সেটি হলো বাবু সবর ধৈর্য অধ্যায় সম্মানিত দর্শক মণ্ডলী এই অধ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি প্রায় ছয়টি কোরআনের আয়াত উল্লেখ করেছেন এবং উনত্রিশটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরাই আল ইমরানের দুইশো নম্বর আয়াত মহান রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا اصبروا وصابروا يا أيها الذين آمنوا হে ইমানদারগণ ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো সবর করো ওয়াসাবিরু এবং ধৈর্যের উপর তোমরা অটল থাকো দ্বিতীয় নম্বর আয়াত ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين মহান রব্বুল আলমিন বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম হে দুনিয়ার মানুষ সকল ওয়ালা নাবুলু আন্নাকুম আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইম মিনাল খৌফ কখনো ভয় দিয়ে ওয়ালজু এবং কখনো ক্ষুধা দিয়ে ওয়ানাকসিম মিনাল আমি ওয়াল আনফুসি ওয়াল এবং কখনো যান মাল এবং শস্যের ক্ষতি সাধনের মাধ্যমে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ওয়াবাসির সাবিরিন এবং এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে সেই সমস্ত ধৈর্য ধারণকারীদের প্রতি বাসির আল্লাহ পাক বলেছেন সুসংবাদ হোক ধৈর্য ধারণকারীদের জন্য মহানব্বুল আলমিন তিনি কথা আমাদের জন্য উল্লেখ করে দিয়েছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে যে পরীক্ষা করব সেটা কখনো আমি তোমাদেরকে দুনিয়ায় ভয় দিব কখনো আমি ক্ষুধা দিব কখনো তোমার আমি যান নিয়ে নিব কখনো মাল আমি ক্ষতি সাধনা করব আবার কখনো ফল ফ্রুট এবং খাদ্যদ্রব্য জিনিসের আমি তোমাদের মাঝে আমি ক্ষতি করে দিব কম করে দিব আমি তখন দেখব যে কে আছে তোমাদের মধ্যে ধৈর্য ধারণকারী এর পরের আয়াত সুরায় জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় ধৈর্য ধারণকারীকে তার সওয়াব পরিপূর্ণভাবে দেওয়া হবে বেগৈর হিসাব হিসাববিহীন বেহিসাব ধৈর্য ধারণকারীকে তার সওয়াব দেওয়া হবে ওকল তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরায় সুরার তেতাল্লিশ নম্বর আয়াতে ওয়ালামান সবার ওয়া গফার ইন্নাদালিকালামিন আজমিল উমর এবং যারা ধৈর্য ধারণ করেছে ওয়া গফারা এবং যারা ক্ষমা করে দিয়েছে ইন্নাদারিকা লামিন আজমিল ওমর নিশ্চয় ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া এটা বড় একটি সাহসিকতার পূর্ণ কাজের অন্তর্ভুক্ত জালিক আলামিন আজমিল উমুর এটা তো বড় সাহসিকতার পরিচয় যে কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং ক্ষমা করে দিবে সুরায় বাকারার একশত তিপ্পান্ন নম্বর আয়ত আল্লাপাক বলেছেন হে ইমানদারগণ তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে নিশ্চয় আল্লাহ তালা ধৈর্য ধারণকারীর সাথে আছেন এরপরে সুরায় মোহাম্মদের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব হাত্তা না আলামাল মুজাহিদিন মিনকুম ওয়াসাবিরিন যতক্ষণ পর্যন্ত আমি না জানব যে কে আছে ধৈর্য ধারণকারী এবং কে আছে পরিশ্রমকারী ইজতেহাদকারী আমি এটা না দেখা পর্যন্ত না জানা পর্যন্ত আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব সম্মানিত দর্শক মণ্ডলী এই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন ধৈর্য ধারণকারীর সম্পর্কে সুসংবাদ জানিয়েছেন এবং বলেছেন যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলমিন মোমিনদেরকে করে থাকবেন তবে এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বড় বড় সুসংবাদ রেখে দিয়েছেন এই অধ্যায় প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি রেওয়ায়ত করেছেন বর্ণনা করেছেন আবু মালিক হারিস বিন আসিম আল আশারি রাজি আল্লাহ আনহু তিনি বলেন কল তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আত্মহুরু শাতরুল ইমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها رواه مسلم ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লামের সাহাবি আবু মালিক হারিস বিন আসিম আল আশারি রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন আত্মহুরু সতরুল ইমান পবিত্রতা এটা ইমানের একটি অংশ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ পড়া তামলা উল মিজান এটা আল্লাহ পাক এর সওয়াব দিয়ে মিজানকে ভরে দেবেন ওয়াসুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আন এবং সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটিও মিজানকে ভরে দিবেন আউ তামলাউ মা বাইনা শ্যামা ইওয়াল আউ অথবা বলেছেন যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়ার কারণে আল্লাহ পাক সব দিয়ে জমিন এবং আসমানের সমস্ত জায়গাটি আল্লাহ পাক সবাব দিয়ে পরিপূর্ণ করে দিবেন ওয়াসলাতু নুরুন সালাত এটা নূর এবং আলো ওয়াসদকাতু বুরহানুন এবং সদকা করা এটা ইমানদারির প্রমাণ করার জন্য বড় একটি দলিল ওয়াসবরু দিয়াউন ধৈর্য ধারণ করা এটা জ্যোতি এবং আলো ওয়াল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইক কোরআন এটা আপনার পক্ষেও দলিল হতে পারে আপনার বিপক্ষেও দলিল হতে পারে কুল্লুন্নাস ইয়াগুদু সকল মানুষ সে যখন সকাল করে ফাবা ইউন্নাফসাহু সে তার সত্তাকে এবং তার নফস এবং আত্মাকে বা এন বিক্রি করে দেয় ফা মোহা আও মো বেকুহা সে তার জানকে পরবর্তীতে সে উদ্ধার করে অথবা তাকে ধ্বংস করে অর্থাৎ এই হাদিসের যেটি অর্থ এটা আমরা শুনলাম এই হাদিসের উদ্দেশ্য যেটা সেটা হলেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু কিছু এবাদতের উনি সওয়াব এবং তার ফজিরত বর্ণনা করেছেন সেই ক্ষেত্রে উনি বলেছেন পবিত্রতা অর্জন করা এটা ইমানের একটি বড় অংশ এটা পবিত্রতা শরীরও হতে পারে পবিত্রতা কাপড়েরও হতে পারে আর সবচেয়ে বড় পবিত্রতা যেটা সেটা হলো মানুষের নফসকে শিরিক থেকে মুক্ত করে তাওহিদ পুন্থি করা এটাও আত্মহুর এটাও পবিত্রতা তবে এখানে যেটা উদ্দেশ্য সেটা হলেই আত্মহুর পবিত্রতা অর্জন করা সেটা অজু হতে পারে গোসলের মাধ্যমে হতে পারে কাপড় পরিষ্কার করার মাধ্যমে হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা এটা হলো ইমানের বড় একটি অংশ এরপরে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 সমাজের মধ্যে আল্লাহ সুবহানা হুয়া তালা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত সম্মানিত দর্শক মণ্ডলী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের হাদিসের ব্যাখ্যা করছিলাম যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন পবিত্রতা এটা ইমানের একটি অংশ এবং আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন সওয়াব দিয়ে মিজানকে ভরে দিবেন আর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্বুল আলমিন জমিন এবং আসমানকে সবাব দিয়ে ভরে দিবেন ওয়সলাতু নুরুন আল্লাহ নবী সালাম বলেছেন সালাত আদায় করা এটা হলো একটা নূর আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন ইয়ৌমতার অবি জান্নাতুন তাজরিমিন তাহতিয়াল আনহার খালিদিন ফিহা আল্লাহ রব্বুল আলম বললেন ইয়ৌমা তারাল মিনিন সেই দিন কেয়ামতের দিন যারা মমেন হবে সেই মোমেনদের সামনে আল্লাহ পাক নূর এবং আলো দিয়ে দিবেন তো সেই দিন কোনো ব্যক্তি জুনিয়র যদি সলাৎ আদায়কারী হয় তাহলে কেয়ামতের দিন সেই কঠিন অন্ধকারে আল্লাহ পাক সেখানেও নূর দিতে পারেন ও ওয়াসালাতু নূরনের অর্থ হাদিসের ব্যাখ্যাকারী তিনারা এটাও বলেছেন কোনো ব্যক্তি যদি সলাৎ আদায় করে তখন আল্লাহ পাকে সলাত আদায়ের কারণে আল্লাহ পাক তার চেহারাকে নূর এবং নূরান্বিত চেহারা করে দেন সুবাহান আল্লাহ ওয়া তু বুরহানুন কোনো ব্যক্তি যদি সদকা করে দান করে খায়রাত করে তাহলে এটি তার ইমান এবং মমিন হওয়ার জন্য বড় একটি প্রমাণ অসবর উদিয়াউন সবর ধৈর্য ধারণ করা এটা একটি জ্যোতি এটি একটি আলো তো যেহেতু ধৈর্যের অধ্যায় আর এখানে ধৈর্যের ফজিলত বর্ণনা করা হয়েছে যে ধৈর্য এটা আলো স্বরূপ সেহেতু এই হাদিসটি ইমাম নবী রাহেমহল্লা এই অধ্যায় নিয়ে এসেছেন এরপরে বলেছেন যে কোরআন মানুষের জন্য সুপারিশও করতে পারে আবার কখনো মানুষের বিরুদ্ধেও সুপারিশ করতে পারে তার পক্ষে সুপারিশ কখন করবে যদি আমরা কোরআনকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন কোরআনের তেলাওয়াত করতে হবে কোরআনের অর্থ বুঝতে হবে এবং সেই মোতাবেক আমল করতে হবে তো যদি কোরআন পড়ি এবং সেটা বুঝি এবং সে অনুপাতে যদি আমল করি তাহলে এই কোরআন শাফি আন লি আসহাবিহি আল্লাহ নবী সাসম বলেছেন যে এই কোরআন যে পড়েছে কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করবেন এবং বলেছেন যে কোরআন যদি কেহ পিঠের পিছনে ফেলে দেয় অর্থাৎ কোরআন এটাকে শিখে না কোরআন তেলাওয়াত করে না কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না এবং কোরআনের যে বিধান আছে এই বিধান অনুপাতে সে আমলও করে না তাহলে এই কোরআন কেয়ামতের দিন ওই ব্যক্তির বিরুদ্ধে কেয়ামতের দিন নালিশ করবে সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে কোরআন আমার পক্ষে যদি আমি দলিল হিসাবে ব্যবহার করতে চাই তাহলে আসুন এ আল্লাহর কালাম পড়তে হবে এটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং সেই ওনার যে বিধান আছে সেই বিধান অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে এরপরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক দিন মানুষ যখন সকাল করে তখন তার অবস্থাটা এমন হয় যে তার জানকে সে কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে এমন আমল করে আর কখনো সে এমন কিছু মারাত্মক গুনার ভিতরে লিপ্ত হয়ে যায় যে যেই গুণের কারণে তার অন্তরটাকে সে ধ্বংস করে দেয় এজন্য একজন ব্যক্তির উচিত হবে যে তার নফসকে কন্ট্রোল করা এবং এমন কিছু ভালো কাজ করা যে কাজের মাধ্যমে যেন আল্লাহ রব্বুল আলমিন এই অন্তরটাকে প্রশান্তি দেন এবং এটাকে যেন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী এরপরে যেটি হাদিস আছে হাদিসটি হলো এই আবু সাইদ সাদ বিন মালিক আল খুদ্রি আল্লাহ তাল আনহুমা তিনি বলেন আনসারিদের মধ্য থেকে কিছু মানুষ তারা আল্লাহ নবী সাল্লা সাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করল আহম আল্লাহ নবী সাল্লাম তাদেরকে সাহায্য দান করলেন সুম্মা আহম এরপরে আরও বেশি তেনারা ওনার কাছে চাইলেন প্রার্থনা করলেন আহম আল্লাহ নবী সাল্লাম আরও তাদেরকে দিলেন হাত্তা নাফিদা মা ইন্দাহু এমনকি ওনার কাছে যতটুকু সম্পদ ছিল মাল ছিল সবগুলি শেষ হয়ে গেল ফকাল হেইনা আনফকাকুল্লা সেই ইন বিয়াদিহি এরপরে আল্লাহ নবী সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন তখন যখন ওনার হাতে রাখা সমস্ত মাল যখন শেষ হয়ে গেছে তখন তিনি বললেন হে দুনিয়ার মানুষ সকল শুনে রাখো এটা অসম্ভব যে কোনো ভালো জিনিস কোনো মূল্যবান জিনিস কোনো সম্পদ আমার কাছে থাকবে আর সেটা আমি তোমাদেরকে না দিয়ে আমার কাছে এটাকে সংরক্ষণ করে রাখব এটা কোশ্চিন কালেও হতে পারে না এটা কোনোদিন সম্ভব নয় এরপরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম উনি বললেন যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে চাই যে ব্যক্তি নিজেকে ভালো রাখতে চাই আল্লাহ তালা ওই ব্যক্তিকে পবিত্র থাকার জন্য তৌফিক দান করেন অমাই ইয়াস্তাগনি ইউকনিহিল্লা যে ব্যক্তি মুখাফেক্কি হতে চান না আল্লাহ পাক তাকে কারো মুখাফেক্কি করেনও না অমাইয়েতা সব্বর ইউসাব্বির হুল্লাহ আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ওমা ও আতিয়া আহাদুন আত আন খৈরন ও আউসা আমিনা সবরি মোত্তাফাকুন আলাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ধৈর্যের চাইতে বেশি উত্তম বদলা এবং বেশি প্রশস্ত বদলা দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই হাদিসটি রেওয়ায়ত করেছেন ইমাম বুখারি এবং মুসলিম রাহেমাহুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিস থেকে যে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হলেই যতগুলি গুণাবলী আল্লাহ নবী সাল্লাম বলেছেন বলছেন এর ভিতরে সবচেয়ে বড় গুণ যেটা সেটা হলো ধৈর্য যার জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া ইহল্লাদিন আ মানুষ তাইনু বিশ্বাবরী ও সালাত হে ইমানদারগুন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য চাও ধৈর্য এটা বড় একটি নিয়ামত এই ধৈর্য যাকে আল্লাহ পাক দিয়েছেন এই ধৈর্যের মাধ্যমে দুনিয়ায় যেরকম আল্লাহর সন্তুষ্টের অনেকগুলি কাজ তার জন্য করা সম্পাদন করা সম্ভব শীতের সময় অজু করতে কষ্ট তাহলে ধৈর্য ধারণ করেই সবুর করেই আমাকে কষ্ট করে ধৈর্য ধারণ করতে হবে পেটে ক্ষুধা আছে ওয়ানাহারে কষ্টে আছে তাহলে সেই সময়ও ধৈর্য ধারণ করতে হবে দুনিয়ার যত বালা মুসিবত আসুক না কেন যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ পাকে ধৈর্যের বিনিময় আল্লাহ পাক তাকে সওয়াব এবং নেকি দান করবেন এরপরে যে হাদিস সেটা হলেই আন আবি ইয়াহিয়া সোহাই বিবিনী সেনানিন রাজি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খৈর ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাতহু যাররা সাবারা ফাকানা খায়রাল লাহু রাওয়াহু মুসলিম আবু ইয়াহয়া সোহাইবিবিন সেনানিন রাজি আল্লাহ তালাহু তিনি বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টি একটি আশ্চর্য বিষয় কিভাবে ইন্না আমরাহু কুল্লাহু লাহু খৈর মুমিনের সব বিষয় যেন তার ভিতরে মঙ্গল আছে মুমিনের ভালো কাজ মন্দ কাজ সব কাজেই আল্লাহ পাক মমিনদের জন্য কল্যাণ রেখেছেন কিভাবে আল্লাহ নবী সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বলছেন ইন আসাবাত হুসার্রা মোমেনকে যখন কোনো খুশির কোনো কারণ সে পেয়ে বসে অর্থাৎ তাকে যখন কোনো খুশি অর্জন হয় সাকারা ফাঁকানা খয়রাল্লাহু তখন সে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকুর সে যদি মুখ থেকে শুকুর আদায় করে ভালো নিয়ামত পাওয়ার পর যদি শুক্রিয়া আদায় করে তাহলে ফাঁকানা লাহু এই কাজটি তার জন্য মঙ্গল হয়ে যায় ওয়াইন আসাবাত আর কোনো মোমেনকে যদি কোনো কষ্ট কোনো অনিষ্ট যদি স্পর্শ করে তাহলে কষ্ট পৌঁছার পর সে যদি সাবারা ধৈর্য ধারণ করে ফাঁকানা খায়রাল্লাহু তাহলে এই ধৈর্য ধারণ করা এটাও তার জন্য মঙ্গল হয়ে যাবে এটা একমাত্র মোমেন ছাড়া এই বৈশিষ্ট্য আল্লাহ পাক কাউকে দেন নাই তাহলে এই হাদিস থেকে যে জিনিসটি বুঝে আসে সেটা হলো এই আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিষয় ইন আমি অবশ্যই অবশ্যই মমিনদেরকে আমি পরীক্ষা করব। তাহলে সেই পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ পাক যদি কারো যান নিয়ে নেয় আল্লাহ পাক যদি কারো মাল নিয়ে নেয় আল্লাহ পাক কারো যদি সম্পদের ভিতরে যদি কমিয়ে দেয় তাহলে সে অবস্থায় ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে সবর করে তাহলে আল্লাহ পাক এর সবরের কারণে আল্লাহ পাক তার জন্য নেকি রাখবেন আর যদি কোনো ভালো সুসংবাদপূর্ণ কোনো জিনিস যদি সে পেয়ে বসে তাহলে এই ক্ষেত্রে একজন মোমেনের কাজ হবে আল্লাহর সুক্রিয়া আদায় করা তো আল্লাহর সুক্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ পাক তার উপর সওয়াব দেবেন আল্লাহ পাক তাকে আজর এবং সওয়াব দেবেন এবং তার উপর খুশি হবেন তো এর উল্টা যে আল্লাহ পাক কাউকে যদি কোনো নিয়ামত দেন এবং সেই নিয়ামতের যদি সে সুক্রিয়া আদায় না করে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন বিলা সাদিদ আমি যদি কাউকে কোনো নিয়ামত দিই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করে কুফরি করে আল্লাহ বলছেন আমি তার নিয়ামতকে কেড়ে নেই আর সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেয় এরপরে যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক যদি কষ্ট দেয় এবং সেই কষ্টে যদি সে ধৈর্য ধারণ না করে তাহলে মনে রাখবেন আল্লাহ যদি কাউকে দুনিয়ায় কষ্ট দেয় তাহলে দুনিয়ার কোনো শক্তি ওই ব্যক্তিকে সে কষ্ট দূর করতে পারবে না যদি আল্লাহ তারা দূর না করে তাহলে আল্লাহ যেহেতু কষ্ট দিয়েছেন আর আল্লাহ এটা দূর করতে পারবেন বিধায় আল্লাহর কাছ থেকেই চাওয়া এটা হলো একজন মোমেনের কর্তব্য এবং এই কষ্টের সময়ে ধৈর্য ধারণ করা এটা একটি মোমেনের কাজ তাই হে সকল মুসলিম ভাই সারা বিশ্বের মুসলিম ভাইদের প্রতি আমি বিশেষভাবে যে অনুরোধ করব সেটা হলেই আল্লাহ পাক দুনিয়ায় কাউকে নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক দুনিয়ায় কাউকে কষ্ট দিয়েছেন মমিন যদি হয়ে থাকি আমরা তাহলে সর্ব অবস্থায় ধৈর্য ধারণের মাধ্যমে সুক্রিয় আদায়ের মাধ্যমে আমরা আমাদের আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার জন্য যেন তৌফিক দান করেন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আখিরু দাওয়ানা আনিল রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু oh, oh. জাতি একটি মাত্র জাত আল্লাহ বলেছেন আমি তোমাদের সকলের প্রতিপালক ইসলামের মূল স্তম্ভ কি তৌহিদ এমন একটি বিষয় যে সমস্ত নবী এবং রাসূলগণ নিয়ে এসেছেন কোরআন কেমন পথ দেখায় যেই রাস্তা অত্যন্ত সঠিক এবং সুষ্ঠু সোজা কল্যাণ অর্জনের উপায় কি পাঁচ অক্ট নামাজের হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন ইহ জগতেও সুখী করবেন আর পর জগতেও সুখী করবেন সবচেয়ে বড় গোমরাহি যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশী বানাবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতকে হারাম করে দেবেন জানুন ইসলামের মূল ভিত্তিগুলো দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত সাড়ে তিনটে বাংলাদেশে পিস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য এলিম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজে